উপাস্য নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটাইয়া থাকেন তিনি তোমাদের রব এবং সেই পূর্বপুরুষের রব যাহারা পূর্বে চলিয়া গিয়াছে কিন্তু প্রকৃতপক্ষে এই লোকদের কোনো দৃঢ় প্রত্যয় নাই বরং ইহারা নিজেদের সংশয়ে পড়িয়া খেলিতেছে বেশ ভালোই তোমরা অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশমণ্ডল সুস্পষ্ট ধোঁয়া লইয়া আসিবে এবং উহা লোকদিগকে আচ্ছন্ন করিয়া ফেলিবে ইহা হইল পীড়াদায়ক আজাব এখন ইহারা বলে যে হে প্রভু আমাদের উপর হইতে এই আজাব দূর করিয়া দাও আমরা ইমান আনিতেছি أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ইহাদের গাফিলতি কোথায় দূর হইতেছে ইহাদের অবস্থা তো এই যে ইহাদের নিকট সুস্পষ্ট বর্ণনাকারী রাসুল আসিয়া পৌঁছিয়াছে ثم تولوا عنه وقالوا معلم مجنون তৎসত্ত্বেও ইহারা তাহার প্রতি লক্ষ্য করে নাই বরং বলিয়াছে ইহা তো শিক্ষাপ্রাপ্ত পাগল إنا كاشف العذاب قليلا إنكم عائدون আমরা আজাব খানিকটা সরাইয়া দিতেছি ইহার পরও তোমরা তখন ঠিক তাহাই করিবে যাহা পূর্বে করিতেছিলে يوم نبطش البطشة الكبرى إنا منتقمون যেদিন আমরা বড় আঘাত হানিব সেই দিনই আমরা তোমাদের উপর প্রতিশোধ লইব আমরা ইহাদের পূর্বে ফিরাউনের জাতিকে এই পরীক্ষায় নিক্ষেপ করিয়াছিলাম তাহাদের নিকট একজন অতীব ভদ্র রাসুল আসিয়াছিল সে বলিল আল্লাহর বান্দাদিগকে আমার হাতে সপিয়া দাও আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين আল্লাহর উপর নিজেদের প্রাধান্য স্থাপন করিতে যাইও না আমি তোমাদের সামনে অকাট্য ও সুস্পষ্ট সনদ পেশ করিতেছি وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون তোমরা আমার উপর আক্রমণ করিবে এই ব্যাপারে আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় লইয়াছি আর তোমরা যদি আমার কথা নাই মানো তাহা হইলে অন্তত তোমরা আমাকে আক্রমণ করা হইতে বিরত থাকো فدعا শেষ পর্যন্ত সে তাহার রবকে ডাকিয়া বলিল যে এই লোকেরা অপরাধী জব দেওয়া হইল বেশ তাহা হইলে তুমি রাত্রের মধ্যে আমার বান্দাগণকে লইয়া বাহির হইয়া পড়ো তোমাদিগকে পিছু ধাওয়া করা হইবে ইন্নাহুম জুন্দুম মুগরাকুন সমুদ্রকে উহার নিজ অবস্থায় প্রবাহমান ছাড়িয়া দাও এই সমগ্র বাহিনী নিমজ্জিত হইবে كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم কত না বাগবাগিচা ঝর্ণাধারা ক্ষেত ফসল ও সুরম্য প্রাসাদরাজি তাহারা পিছনে রাখিয়া গিয়াছিল ونعمة كانوا فيها فاكهين কতই না বিলাস সামগ্রী যাহা লইয়া তাহারা আনন্দ করিতেছিল তাহাদের পিছনে পড়িয়া রহিল كذلك وأورثناها قوما آخرين ইহাই হইল তাহাদের পরিণাম আর আমরা অন্য লোকদিগকে এই সব জিনিসের উত্তরাধিকারী বানাইলাম فما بكت عليهم السماء والأرض وما كانوا অতপর না আসমান তাহাদের জন্য কাঁদিল না জমিন তাহাদিগকে সামান্যতম অবসরও দেওয়া হইল না ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين এইভাবে বনি ইসরায়েলকে আমরা কঠিন অপমান ও লাঞ্ছনার আজাব ফিরাউন হইতে মুক্তি দান করিলাম নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে খুবই উচ্চ পর্যায়ের মানুষ ছিল তাহাদের অবস্থা জানিয়া বুঝিয়াই তাহাদিগকে আমরা দুনিয়ার অন্যান্য জাতির উপর অধিক মর্যাদা দিয়েছিলাম তাহাদিগকে এমন সব নিদর্শন দেখাইয়াছিলাম যাহার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল এই লোকেরা বলে আমাদের প্রথম মৃত্যু ছাড়া তো আর কিছুই নাই উহার পর আমাদিগকে আর পুনরুত্থিত করা হইবে না তুমি যদি সত্যবাদী হও তাহা হইলে আমাদের বাপদাদাকে উঠাইয়া আনো ইহারা উত্তম কিংবা তুব্বার জাতি ও তাহাদের পূর্বগামী লোকেরা আমরা তাহাদিগকে এই কারণে ধ্বংস করিয়াছিলাম যে তাহারা অপরাধী হইয়া গিয়াছিল وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين এই আসমান ও জমিন এবং ইহাদের মধ্যে অবস্থিত জিনিসগুলিকে আমরা কেবল খেলার ছলেই বানাই নাই ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون এইগুলিকে আমরা সত্যতা ও যথার্থতা সহকারে পয়দা করিয়াছি কিন্তু অধিকাংশ লোকই উহা জানে না إن يوم الفصل ميقاتهم أجمعين এইসবকে পুনরুত্থিত করার জন্য নির্দিষ্ট দিনই ইহাদের ফয়সালার দিন يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم সেই দিন কোন নিকটাত্মীয় নিজের কোন নিকটাত্মীয়ের কোনো কাজেই আসিবে না এবং কোথা হইতেও তাহাদিগকে সাহায্য দান করা হইবে না তবে আল্লাহ যদি কারো প্রতি রহম করেন তবে সেটা অন্য কথা তিনি মহা পরাক্রমশালী এবং অতি দয়াবান জাক্কুম বৃক্ষ হইবে গুনাগারের খাদ্য كالمهل يغلي في البطون كغلي الحميم তেলের তলানির মতো পেটের মধ্যে এমন ভাবে উথলিয়া উঠিবে যেমন টকবক করিয়া ফুটন্ত পানি উথলিয়া উঠে خذوه فاعتلوه إلى سواء الجحيم পাকড়াও করো উহাকে এবং টানিয়া হেতড়াইয়া লইয়া যাও জাহান্নামের মাঝখানে ثم صبوا فوق رأسه من عذاب الحميم তারপর নিঃশেষে ঢালিয়া দাও উহার মাথার উপর টকবক করা ফুটন্ত পানির আজাব ذق إنك أنت العزيز الكريم এখন গ্রহণ করো ইহার স্বাদ তুমি তো বড় সম্মানিত ব্যক্তি ছিলে তাই না إن هذا ما كنتم به تمترون ইহা সেই জিনিস যে বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করিতেছিলে إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين আল্লাহ ভীরু লোকেরা নিরাপদ ও শান্তিময় স্থানে থাকিবে বাগবাগিচা ও ঝর্ণাধারা পরিবেষ্টিত জায়গায় পাতলা রেশম ও মখমলের পোশাক পরিয়া সামনাসামনি আসীন হইবে ইহাই হইবে তাহাদের জাকজমকের অবস্থা আমরা সুন্দরী রূপসী হরিণনয়না নারীদিগকে তাহাদের স্ত্রী বানাইয়া দিব সেখানে তাহারা পূর্ণ নিশ্চিন্তে সর্বপ্রকারের সুস্বাদু জিনিসসমূহ পাইতে থাকিবে لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم সেখানে কখনো তাহারা মৃত্যুর স্বাদ আস্বাদন করিবে না দুনিয়ায় একবার যে মৃত্যু ঘটিয়াছিল তাহা তো ঘটিয়াই গিয়াছে আর আল্লাহ তাহার অনুগ্রহে তাহাদিগকে জাহান্নামের আজাব হইতে রক্ষা করিবেন বস্তুত ইহাই বড় সাফল্য হে নবী আমরা এই কিতাবকে তোমার ভাষায় খুব সহজ বানাইয়া দিয়াছি যেন এই লোকেরা নসিহত গ্রহণ করে চকিবু অতঃপর তুমিও অপেক্ষা করো অপেক্ষা করুক ইহারাও